বীর মুজাহিদ ধর বসে থেকো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ ধর বসে থেকো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ ধর বসে থেকো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হয়ে আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধর বসে দেখো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধর বসে দেখো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরে দল আল্লাহু আকবার বলে চল ছুটে চল আল্লাহু আকবার বলে চল ছুটে চল ফিলিস্তিনের পথে ঘাটে মরছে কত ভাই নির্যাতিতা বলছে কেঁদে একটু সহায় চাই ফিলিস্তিনের পথে ঘাটে মরছে কত ভাই নির্যাতিতা বলছে কেঁদে একটু সহায় চাই ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে না নির্বিচারে মারছে ওদের মার কিনায় না ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে না নির্বিচারে মারছে ওদের মার কিনায় না ফিলিস্তিনের পথে ঘাটে মরছে কত ভাই নির্যাতিতা বলছে কে দে একটু সহায় চাই ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে না নির্বিচারে মারছে ওদের মার কিনায় কোথা হারালো খোদার দেয়া তোমার সেই বল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মা বোন বলছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মা বোন বলছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরের দল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দী হয়ে আছো বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দি ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে না এতই পাষাণ হৃদয় তোমার অশ্রু ঝরে না তোমার ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে না এতই পাষাণ হৃদয় তোমার অশ্রু ঝরে না বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দী হয়ে আছো তোমার ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে এতই সকল বাঁধন ছিন্ন করে চল জিহাদে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মাগুন মরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মাগুন ভরছে কত যে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরের দল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল আল্লাহ আকবার বলে চল রে ছুটে চল